บุ๊กทูเก้าสิบเก้านิรานบุยนิรนบบุยคำแสดงความเป็นเจ้าของสัมบญทธปดีโอการุกสัมบญทธปดีโอการุกแมวของแฟนดิฉัน আমার মেয়ে বন্ধুর বিড়াল আমার মেয়ে বন্ধুর বিড়াল สุนัขของแฟนดิฉัน আমার ছেলে বন্ধুর কুকুর আমার ছেলে বন্ধুর কুকুর ของเล่นของลูกดิฉัน আমার বাচ্চাদের খেলনা আমার বাচ্চাদের খেলনা นี่คือเสื้อคลุมของเพื่อนร่วมงานของดิฉัน এটা আমার সহকর্মীর ওভারকোট এটা আমার সহকর্মীর ওভারকোট นั่นคือรถของเพื่อนร่วมงานของดิฉัน এটা আমার সহকর্মীর গাড়ি ওটা আমার সহকর্মীর গাড়ি นั่นคือผลงานของเพื่อนร่วมงานของดิฉัน এটা আমার সহকর্মীদের কাজ ওটা আমার সহকর্মীদের কাজ กระดุมของเสื้อหายไป জামার বোতাম ছিঁড়ে গেছে জামার বোতাম ছিঁড়ে গেছে กุญแจโรงรถหายไป গ্যারেজের চাবি হারিয়ে গেছে গ্যারেজের চাবি হারিয়ে গেছে คอมพิวเตอร์ของหัวหน้าเสีย বড় সাহেবের কম্পিউটার কাজ করছে না বড় সাহেবের কম্পিউটার কাজ করছে না ใครคือพ่อแม่ของเด็กผู้หญิง এই মেয়েটির বাবা মা কে এই মেয়েটির বাবা মা কে ดิฉันจะไปที่บ้านพ่อแม่ของเขาได้อย่างไร আমি ওর বাবা মার বাড়িতে কি করে যাই আমি ওর বাবা মার বাড়িতে কি করে যাই บ้านอยู่ตรงสุดถนน বাড়িটা রাস্তার শেষ প্রান্তে বাড়িটা রাস্তার শেষ প্রান্তে เมืองหลวงของสวิตเซอร์แลนด์ชื่ออะไร সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি หนังสือชื่ออะไร বইটির শিরোনাম কি বইটির শিরোনাম কি ลูกๆของเพื่อนบ้านชื่ออะไร প্রতিবেশীর বাচ্চাদের নাম কি প্রতিবেশীর বাচ্চাদের নাম কি โรงเรียนของเด็กๆปิดเทอมเมื่อไหร่ বাচ্চাদের স্কুলে ছুটি কবে বাচ্চাদের স্কুলে ছুটি কবে คุณหมอทำงานกี่โมงถึงกี่โมง ডাক্তারের সঙ্গে দেখা করবার সময় কখন ডাক্তারের সঙ্গে দেখা করবার সময় কখন เวลาทำการของพิพิธภัณฑ์คืออะไร জাদুঘর কখন খোলা থাকে জাদুঘর কখন খোলা থাকে